ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম এর কাছে লিয়ান করার ব্যাপারটি আলোচিত হল আসিম ইবনু আদি রাজিয়াল্লাহ তালাহু এ ব্যাপারে একটি কথা জিজ্ঞাসা করে চলে গেলেন এরপর তার গোত্রের এক ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করল যে সে তার স্ত্রীর সাথে অন্য এক লোককে পেয়েছে আসিফ রাজিল্লাহ তালাহু বললেন অযথা জিজ্ঞাসার কারণেই আমি এ ধরনের বিপদে পড়তাম এরপর তিনি লোকটিকে নিয়ে নাবি সাল্লাহ সাল্লাম সাল্লামের কাছে গেলেন এবং অভিযোগকারীর ব্যাপারটি তাকে জানালেন লোকটি ছিল হলদে শীর্ণকায় ও সোজা চুল বিশিষ্ট আর ওই লোকটি যাকে তার স্ত্রীর কাছে পেয়েছে বলে সে অভিযুক্ত করে সে ছিল প্রায় কালো স্থূলদেহের অধিকারী নাবি সাল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ সমস্যাটি সমাধান করে দিন এরপর মহিলা ওই লোকটির আকৃতির বিশিষ্ট সন্তান জন্ম দিল যাকে তার স্বামী তার কাছে পেয়েছে বলে উল্লেখ করেছিল নবী সাল্লাহ সাল্লাম তাদের অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়কে লিয়ান করলেন এক ব্যক্তি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে সে মজলিসে জিজ্ঞেস করল এ মহিলা সম্বন্ধে কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম তবে একেই রজম করতাম ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বললেন না সে ছিল এক মহিলা যে মুসলিম সমাজে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত থাকত